অন্বেষণ কেন কি করতে কি করতে এলো কোথায় কেন দুজবর কেন দুজের কেন দুপেশ তো উনি লিখে দিয়েছেন ইন্নান নিসার শয়াতিনুন মেয়েরা হচ্ছে শয়তান ইন্নান নিসার খুলিগ না লানা মেয়েদিকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে নাউজুবিল্লাহ কিমিন শর্রি শয়াতিন শয়তানের খারাপি থেকে আল্লাহর পানা চাইছি লিখে দিয়ে চলে গেছে তিন লাইন ইন্নান নিসা শায়াতিনুন খুলিকনা লানা নাউযু বিল্লাহি মিন শাররি শায়াতিন মেয়েরা শয়তানের তীর আমাদের জন্য সৃষ্টি আল্লাহর কাছে তার থেকে পানা চাইছি এরপরে একটা মেয়ে ছেলে নিচে তিন লাইন লিখে যাচ্ছে বুঝলেন আহা কি কবি কি এর মানে আপনার ছন্দ লালিত্য ইন্নান নিসা রায়াহিনুন খুলিকনা লাকুম কুল্লুকুম তাস্তাই সম্মার রায়াকিন আহা মেয়েরা হচ্ছে গোলাপ পুরুষের জন্য সৃষ্টি করেছে পুরুষ গোলাপ শুনতে ভালোবাসে মরদ মানুষটা এসে যখন পদ্মটা পড়েছে সে বলছে শালা আর দেওয়া যাবে না পালিয়ে যাই ইন্নান নিসা রায়াকিনুন রাইহান মানে গোলাপ ইন্নান নিসা রায়াকিনুন খুলিক না লাকুম তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছে তা নাহলে কত বড় বড় শাহরুখ খান ডিগমাজি মেরে মরে যাবে শাহরুখ খান আন্ডার খেলেন বলে ডিগমাজি মারে দেখেছেন আপনারা একটা সুন্দরী মেয়ে পেরিয়ে যাচ্ছে বলে ডিগমাজি মারছি কোনো বলে তোমার লোকে পাগল হয়ে গেছি দিল দিয়ে দিয়া মাই তো পিয়ার কিয়া পাগল হয়ে গিয়া আহা আমি যখন ওয়াজ করি না যে মেয়েরা যদি একটু সাবধানে চলতো আল্লাহ তাদেরকে যে নিয়ামত দিয়েছে মরদরা টাকা ছাগল নিয়ে যে বলতে তোমাকে বিয়ে করবো প্যাকালের মা প্যাকালের মা কেন হবে তখন তো প্যাকালে মা হয় নাই দিদি ছেলে কিন্তু মেয়েরা খালি বেল্লনা পরা জামা পা জামা পরছে আবার মশারি আর সালা এই চোখ এত বালা বুঝলেন এত বলছি মশারি দিকে যায় না সামনে যে হাজির বলছি এইদিকে দেখ হেমসাগর আম আছে ল্যামড়া বাদামি মশারি দেখবো আর সব ভাই মশারি পরিয়ে নিয়ে যাচ্ছে এবারে দামে আর বিকুচ্ছে না মশাই কেটে কেটে আমরা নানা রকম ঘা হয়ে গেছে এবারে ফোন লাগবে মোটরসাইকেল লাগবে টাকা লাগবে সোনা লাগবে তবে বিয়ে করবে নাহলে আমি কতবার ওয়াজ করেছি বিরিয়ানির বাবুর চিরা তারা মুড়ি আর আপনার দিকে চপ খায় বলে বিরিয়ানি খাবি না বললেন না বিরিয়ানি রান্না করছি সারা রাত গরম মলার খবিবুতে ভেতরে আমি জানি আমি বাসি ভাত খাবো আর চপ খাবো নাহলে মুড়ি খাবো তো আমাদের ছেলেরা স্কুলে কলেজে রাস্তায় বাগানে পার্কে দিয়ে বলছি বিয়ে করবি না বিয়ে বলে কেন বলে সঙ্গে সঙ্গে না আর আগে আমরা যখন পড়তাম তখন আমাদের অত বুদ্ধি ছিল না দীপালি আমার ক্লাস ফ্রেন্ড শিপালি আমার ক্লাস ফ্রেন্ড খুব ভালো ভালো এখনকার ছেলেরা আবার বলছে শিপালি আমার বিজ্ঞানটা তোর বই ভরে দি ঘর নিয়ে চলে যা আমি বিকেলবেলায় আনতে যাবো তাহলে তোর আরেকবার দেখা হবে তার মা বলছে কি ব্যাপার তুই এখানে কার্তিক বলে মানে আমার বিজ্ঞানটা না দীপালির বইয়ের ভেতরে চলে এসেছে চলে আসে নাই নিয়ে চলে যায় সেটা কি ভাব করার কাজ দেখো আশ্চর্য ঘটনা এসব তো ওলি আল্লাহরা জানবে না বুঝতে পারি না পারো নাই বলো সারা এখনকার ছেলেরা ভোর ভোর টিউশনি যাচ্ছে আমরা তখন পড়তেই যেতাম না খালি ফাঁকি আমার ক্লাস ফোর পাস করতে মোজ বেরিয়ে গেল মাস্টাররা ভয় খেত জানতো ডেলি মাথা চেলিয়ে দিবে আমার মাস্টার দিকে আমি বলতাম মাস্টার বলছে আমাকে যদি মারেন গা দিয়ে যখন যাবেন চেন দিয়ে দেব বলে তোকে কোনোদিন মারবো না সে মাস্টার সব অনেকে বেঁচে আছে অনেকে বেঁচে নাই গঙ্গাধর ঘোষ বনমালী চট্টোপাধ্যায় বেঁচে আছেন গলসিতে আছেন আমি একদিন দেখা করতে গেলাম তো বললে শখ তুমি তো মহানুভব ব্যক্তি হয়েছো বললো জি হ্যাঁ মলবি হয়েছি আর মনে মনে হচ্ছে ডেলা কিরাম ওরা জানছে যে এই সেই শখ তো আমাদের সময় তো আলাদা ছিল এখন আলাদা এখন সকাল সকাল টিউশনি যাচ্ছে কেন বলবেন দীপালিকে বলছে তুই চলে আসবি তখন মাস্টার আসবে না দুজনে মিলে জ্যামিতি পাটিগণি সব করে নেব মৌলবি তুমি ওয়াজ করে কি করবে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি বেবিচার খারাপি বিয়েতে পণ সুদ বাড়ি তাড়ি আর ফের নামাজ না দুরাকার নামাজ পড়ুন দুরাকাত নামাজে আপনি কামিয়াবি যদি সুদ না থাকে বাড়ি না থাকে তাড়ি না থাকে ব্যবিচার না থাকে অন্যায় না থাকে বিবিদের মধ্যে পর্দা থাকে আপনি দুরাকাতে কামিয়াব বেশি নামাজ পড়তে হবে না অত নফল আর আপনার তাহাজ্জদ আর আপনার সকালি আর এশরাক আর আউআবিন আর চাষ এসব করতে হবে না ফরজ নামাজটা আদায় করুন ওয়াজিব সুন্নত পড়ুন আর বাস আল্লাহকে দেখান আমি পরেজগার আপনি জেন্নতি তার নাম ইসলাম দুনিয়ার অনেক করেছেন আর পুরু গোলমাল দারুণ পস্তাতে হবে সেখানে একটা একটা করে বলবো মাদ্রাসার জলসা বাবা আমার ফন হচ্ছে সাবজেক্ট হচ্ছে সেরেক বেদাত কুফরি কোনটা বলি কোনটা না বলি এখন এই আব্দুর রাজ্জাক রথ আর আপনাদিকে বামুনের ছেলে আর হাবিবুল্লাহ है जाकिर नायक के मुतालिक आपका क्या ख्याल है रोशनी डालिए अरे जाकिर नायक के बारे में कुछ रोशनी डालना ही तो खराबी है মাহমুদুর রব সাহেব কি বলেছেন না বলেছে আমি জানি না আমার একটা ফতোয়া শুনে নেন আমি গরিব মানুষের ছেলে বলছি জাকির নায়ক আসমানে আছে না জমিনে আছে জানি না পাস করেছে না করে নাই জানি না কসম ক্ষুধার করে বলছি সে আলেম লয় কারো কিছু বলার থাকে তা দাঁড়িয়ে বলুন জাকের নায়ক আসমানে আছে না জমিনে ইংরেজি জানে না বাংলা তা জানি না কসম ক্ষুধার করে বলছি সে আলেম লয় আলেম নয় সে আলেমের ইংরাজি বাংলার অনুবাদের অনুবাদকের ওপরে নির্ভরশীল বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নিসাই এমনি মাজা কোরআন স্বামী আলমগিরি হেদায়তুল মুক্তার আইনুল হেদা রদ্দুল মুক্তার সমস্ত বইয়ের অনুবাদের ওপরে নির্ভরশীল অনুবাদে যদি ভুল থাকে জাকের নায়ক ভুল বলতে বাধ্য হবে যেহেতু তার এলেম কালাম নাই কোনটা গ্রামেটিক্যাল দিক কোনটা আপনার দিকে এটা অলঙ্কার কোনটা আপনার আরবি সাহিত্য কোনটা ফেকা কোনটা উসুল এসব তার কিছু জানা নাই তিনি অনুবাদের অনুবাদকের ওপরে নির্ভরশীল এই কথাটা মাথায় রাখলেই ভুলে যাবে তিনি কে আর কি জানেন বাস তের আর কম্পিউটার আছে ল্যাপটপ আছে আপনার স্টাডি আছে খোঁজ খবর নিচ্ছে তর্ক ভালো জানে কথাবার্তা রাখতে জানেন ইংরেজি ভালো জানেন সব রাইট কিন্তু কসম খোদার করে বলছি আলেম নয় সব ফজিলত শেষ সেই কারণে তার সম্বন্ধে আলোচনা আমি তো একবারই ঘোর বিরোধী কারণ আমি নিজে যেটুকু শুনেছি সেটুকু জাহেলানা কালাম আড্ডা তার কাছ থেকে শুনেছি আর যুক্তিতর্ক যেগুলো দেয় ওর থেকে ভালো ভালো আলেমরা অনেক যুক্তিতর্ক জানে কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ মরকাদা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আল্লাহ মরকাদা জয়িদ জয়িদ আলেম আর জবরদস্ত পণ্ডিত আর গুণী জ্ঞানী আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই মিশরের কুতুবখানা থেকে নুরলেজা পড়ে এসে এখান থেকে লেকে ছাপিয়ে পাঠিয়ে দিল একটা কপি যে আমি খালি পড়ে মুখস্থ করে নিয়েছি এলাও তোমাদের কপি ফেরত দিচ্ছি তাদেরকে চেয়েছিল তারা দেয় নাই লেকে ফেরত দিয়েছিল চলতে ফিরতে কুতুবখানা বলা হতো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে বাবজিরা সোনারা কোথায় আছেন গ্রামেডিক্যাল ডেক আজকে হয়তো মৌলানা ইউনুস সাহেব মাদাজিল্লাহুল আলী আমার উস্তাদ বুখারির তিনি সারা বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দেশ এত বড় ফকিল উম্মা এত বড় পণ্ডিত মহাক্কিক মুদাব্বির জাহিন আল্লাহ তালা যাকে করে সেই হয় তো এইসব কী কার নাম গেছে গান্ধী ওইসব আমাদের শুনতে ভালো লাগে না ওইসব সম্বন্ধে জিজ্ঞেস করো না যা বলছি সেই কথাগুলি কান দেন এই কথাগুলোর উপরে আমল করুন দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে মাদ্রাসার জলসা তাই এলমিয়াত কাবেলিয়াত লিয়াকাত সালাহিয়াত এখানে আমরা আপনার দিকে বালাকাত ফাসাহাত নানা রকম আছে অলঙ্কার শাস্ত্র বইপত্র পড়ানো হয় এসে বসে দেখুন কি ফুল খেলেন জাল লাইনের তফসিল যখন ওস্তাদরা করেন সেখানে কি লাভ ছাত্ররা পায় আর তিনারা কি পান কিসের প্রশ্নের ওপরে কি উত্তর হয় কোন প্রশ্নের কতটা উত্তর হতে হবে কি উত্তর হতে হবে আমরা আমাদের ওস্তাদকে দেখেছি তো আমাকে জাল লাইন পড়াইছেন নেসার আহমদ সাহেব গুন্ডাভি আর একটা খণ্ড পড়েছেন সজ্জাদ আহমদ সাহেব মুরাদাভি মেশকাত শরীফ পড়িয়েছেন মঈনুদ্দিন সাহেব আব্বাল সানি পড়িয়েছেন মুরাদাবাদের সজ্জাদ আহমদ সাহেব মুরাদাবাদী মিসকাত আমি আরশদ মাদানি সাহেব মদ্দাদিল্লাহুল আলীর কাছেও পড়েছি শাহিতে আমি শাহি এবং এমদাদিয়ায় দুটোতেই পড়েছি সেই জন্য আমার কেউ কাসিমে লেখলে আমলে ভাই লিখতে পারো আমি শাহিতেও পড়েছি কাসিমেও লিখতে পারো শাহি হচ্ছে দেওবানের শাক বলে শাহিদ দিকে কাসিমই বলা হয় আর এমদাদিয়াকে এমদাদি আর আপনার হায়াতুল উলুমের আপনার দিকে হায়াতি আর আমাদের মাজাহিরি বলা হয় মাজাহুল উলুমওয়ালা দিকে তো এলমিয়াতের যে বরকত আপনারা আলেম এলেমার পিছনে লাগছেন আর নানা রকম মাদ্রাসা মক্তব খানকা নানুষের মহাপাপ মাদ্রাসার ছেলেরা সকালে কোরআন তেলাওত কেতাব এলেম কালাম সেরেক বেদাত কুফরি থেকে বাঁচাবার জন্য যে মেহনত যে কাঁদা কাটা তার বরকতে এলাকার বেঈমানদের উপরে আল্লাহ তালা গজব নাজিল করে না আর বেঈমানরা মনে করে আল্লাহ আমাদেরকে ধরতে পারে না কাঁচা কচিদের কোরআন তেলাওত আর আল্লাহর কাছে প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজে হাত তোলা আলেম ওলামাদের এলাকার মানুষ বুঝতে পারে না কার বরকতে কার গজব কোন দিকে সরে যাচ্ছে তাই আমার সাবজেক্ট শেখ বেদাত সে সম্বন্ধে গুটি কয়েক বলবো আব্দুর রাজ্জাক রথ হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ রাজু চক্রবর্তী মিঠুনের দূর সম্পর্কের ভাইপো নাকি আরও অনেকেই ইসলাম কবুল করেছে কেউ ভটচাঁদ কেউ চ্যাটার্জি তাদেরকে বললাম কি ব্যাপার তোমরা মুসলমান হতে গেলে কেন কাবাবের খুশবুতে বললে না রে ভাই না আমাদের তেত্রিশ কোটি দেবতা তাই সেখান থেকে সরে এলাম লা ইলাহা ইসলামের পতাকা তলে এলে এত লোককে পুষাতে হবে না একজনকে ডাকলেই হবে আর কি বলে আমার মাকে পুরাচ্ছিল বিবস্ত্র হয়ে গেল দেখতে খারাপ লাগছিল তাই আমি ইসলামের পতাকা তলে এসছি এরা সুন্দরভাবে আদব কায়দায় কবর দেয় কিন্তু বলে কিন্তু কি ভাই আবার বলে এসে দেখছি ওদের তেত্রিশ কোটি এদের ছেষট্টি কোটি রৌজা দরগা থান মাজার ইমামবাড়া কবরথান পীরতালা মেইদিতালা খেজুরতলা মলই বাবা খেপা বাবা লোকনাথ বাবা ভুল্লা বাবা আমি দেখছি এদের তো অনেক বেশি এই তো খাটার জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তালাই বাসা তো সবাই আজকে মনে মনে করুন দিন কৈথনের জালসায় যে আজ থেকে ইনশাল্লাহ আজিজ জীবনে সেরেক করবো না বলুন ইনশাল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা সেরেকের গুণা ছাড়া সব গুণা মাফ করে দেব সেরেকের গুণা কোনোদিনে মাফ করব না সবাই বলুন সেরেক করব না আর সেরেকের গোনা মাফ করবো না আপনার কাছেই তো মশলা আছে বিবি যদি কাপড় পুড়ে দেয় এনে দেবো বিবি যদি তরকারি খারাপ করে দেয় অন্য তরকারি দিয়ে খেয়ে নেবো কিন্তু পালঙে যদি কাউকে কামনা করে সাড়ে সাতশো তালাক দেবো কুড়ুলে করে চুটিয়ে কেটে দেবো আল্লাহ তালা বলছেন আমাদের গোলমাল মাফ করে দেব রুজাই ভুল হলে মাফ করে দেব কিন্তু সেরেক করলে আমি কোনোদিন মাফ করব না সবাই বলুন সেরেক করব না ইনশাল্লাহ কঠিন মশলা আর আমরা বললে কি হবে একটা মশলা সবাই আজকে মাথায় করে নিয়ে যান আমার সঙ্গে আবার হয়তো হাসরে দেখা হবে শরীর খুব খারাপ কি মশলা বলুন দিন হেদায়েতের মালিক আল্লাহ সবাই বলুন হেদায়তের মালিককে এই যতগুলো সন্ধ্যা থেকে মৌলবি এমনকি দেওবাদের হজরত পর্যন্ত আর যত মৌলবি খোদবা পড়েছে এই হজরত পর্যন্ত কি বলেছে জানেন দোয়া করছি আর খুদবর ওয়াজ আর নসিহত কিন্তু কি বলেছে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালা একবারই নবীজি থেকে চলে আসছে খোদবা আল্লাহ যাকে হেদায়ত দেবে প্রত্যেক দিন জুম্মাই পড়ে ইমামরা মাইয়াদিহিল্লাহু ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়ালাহ আল্লাহ যাকে হেদায়ত দেবে তাকে গোমরা কে করতে পারে আর আল্লাহ যাকে গোমরা করবে তাকে হেদায়েত কে করতে পারে ওয়াজ নসিহত চলবে জেকের ফেকের দাওয়াত তাবলিগ মাদ্রাসা মক্তব খানকা মারত কিন্তু হেদায়েতের মালিক সবাই বলুন হেদায়েতের মালিক আল্লাহ আজকে অনেকে মনে মনে করবে মলবি শকতের কাঁদা কাটাতে আমি কাল থেকে নামাজি হব আল্লাহ বলছে আমি কবুল না করলে তুমি কোনোদিন নামাজি হতে পারবে না তোমার ইচ্ছার কোনো মূল্য নাই ওমা তাশাউনা ইল্লা ইয়াশাল্লাহু রাব্বুল আলামিন तुम्हारे चाहने से कुछ नहीं होता है वही होता है जो रब्बुल आलमीन चाहते हैं তোমাদের চাওয়াতে ইচ্ছাতে আশা আকাঙ্ক্ষায় কিচ্ছু হয় না আল্লাহ রাব্বুল আলমিন চাইলে হয় তিনি যদি চান নামাজি করে লবো তিনি যদি চান দাড়ি রাখাবো তিনি যদি চান তাবলিগ করাবো তিনি যদি চান মাদ্রাসায় ছেলে ভর্তি করাবো তিনি যদি চান আলেম করব পৃথিবীর কেউ আটকাতে পারবে না তো যতগুলো লোকের দাড়ি আছে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সারা রাত যদি কাঁদেন আল্লাহর মেহেরবানি আল্লাহ আমাকে কবুল করেছেন আল্লাহর মেহেরবানি আল্লাহ আমাকে কবুল করেছেন কত হমরা চমরা কত ধনী পানি খাওয়ালেও শেষ হয়েছে মাল আর পানি না খাওয়ালো হ্যাঁ হ্যাঁ যাও চলে যাও মনে করছে জেনারেটর ভরে চালিয়ে নেব তেল ভরে কি জেনারেটর যাও মকবুল যাও এ বাবা আমার এই চারটি ক্যাসেট আছে চার চারটি বই আছে আমার মারুতি ওইখানে থাকবে গেটের ওই ধারে বাইরে যাদের নেবার দরকার শেষকালে একটা একটা নিয়ে নেবেন আর আমার এই তো বললাম হয়েছে একবারই তবু আপনাদের দোয়ায় সবাই একবার দোয়া করুন আল্লাহ আমাকে সিফাই আজেলা দায়মা মুস্তাম্বারা কুল্লি দান করুক বলুন আমিন সুম্মা আমিন সবাই অন্তরের সাথে বলুন আল্লাহ ভাইকে ভালো করে দাও আমিন সুম্মা আমিন মায়েদের বোনেদের আপনাদের দোয়া লাগলে যদি শিফা হয়ে যায় তার কারণ হচ্ছে অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় আসছি আর অস্বস্তিকর অবস্থায় কথাবার্তা রাখছি এই কথা যেখানে বার হচ্ছে কথা যেখান থেকে আসছে সেদিকটা আল্লাহ তাল্লাহ ঠিক রেখেছে তাই কথাবার্তা শুনলে তো আপনি অসুস্থ বুঝতে পারবেন না কিন্তু এত অসুস্থ যে আল্লাহ জানেন কে বান মারলে কে জাদু করলে তা আল্লাহ জানে সাধারণ আবার বালি বান মেরেছে খালি কর কর করছে বালি বান কিন্তু তাদের জানা নাই যে আমি আমাবস্যায় হয়েছি বান আমাকে লাগবে না সেটা জানে না তাদের বান ঘুরে যেয়ে তাদেরকেই লাগবে তো একটা একটা করে বলছি বাবা সবাই বলুন সেরেক করব না إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله সূরা লোকমান 21 পারা আহা হা সেদিনের কথা স্মরণ করো যেদিনে নুহ নবী তার বেটাকে উপদেশার ছলে বলিতেছিলেন লা তুষরে কে বিল্লাহ হে আমার প্রিয়তম পুত্র তুমি আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরিক করো না ইন্না শিরকালা জুলমুন আদিম সেরেক হচ্ছে সব থেকে বড় গুণা সবাই বলুন সেরেক করব না এটা তো আমি নিজের তরফ থেকে আর গল্প করে বানিয়ে বলি নাই হেদায়তের মালিক আল্লাহ যদি নামাজ পড়তে পান তো কেঁদে কেঁদে বলবেন আল্লাহ তুমি এত মেহেরবান আমাকে কবুল করেছো আল্লাহ তুমি না কবুল করলে নামাজ পড়তে পারতাম না আল্লাহ তুমি না কবুল করলে এখানে আসতে পারতাম না এই জন্য কাঁদুন দাঁড়িয়ে রাখুন পরেজগার হন মোত্তাকি হন দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে বাবজিরা সেই আমি আমার কেশাই বলছি হেদায়তের মালিক আল্লাহ কবুল করলে হবে একজন একটা দশ কেজি ওজনের মাছ কিনে নিয়ে যাচ্ছে বুঝলেন আর একজনকে বলছে আমাদের মাছটা বুঝিয়ে দিবে কৈথন মাদ্রাসায় বলে হ্যাঁ দেবো আর এসছে এক জায়গায় আর আজান হয়ে গেল মসজিদে বলে আপনার মাছ রইল আমি নামাজ পড়তে যাচ্ছি অপেক্ষা করবেন করুন চলে যাবেন যান তো অপেক্ষা করবে অপেক্ষা করে আছে নামাজ হয়ে গেল সব মুসল্লি বেরিয়ে গেছে সে বেরুচ্ছে না মসজিদের বাইরে যে বললো কিরে এখন আসছি না সাড়া দিচ্ছে না মসজিদের ভেতরে এক পা বাইরে এক পা হয়তো শেখ লিখেছেন ফাজাইলে আমালে যে বলছে কিরে রমজানি কেউ নিয়ে আতা তো বলছে বাইরে যেতে দিচ্ছে না বলে কে রে বলছে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না মসজিদের ভেতরে এক পা বাইরে এক পা নামাজ পড়তে যায় নাই তো বললে কে আসতে দিচ্ছে না বলে যে তোমাকে ভেতরে আসতে দিচ্ছে না সে আমাকে বাইরে যেতে দিচ্ছে না একবার সুবানা রব্বিয়াল আলা বললে মনে হচ্ছে আরেকবার বলি একবার সুবানা রব্বিয়াল আলা বললে মনে হচ্ছে আরেকবার বলি আলাদা ভালোবাসা আলাদা মহব্বত সুবানা রব্বিয়াল আলার ওপরে তাই সবাই বলুন সেরেক করবো না ইনশাল্লাহ গায়ে যদি ইমামবাড়া থাকে ভেঙে চাড়িয়ে দেন খেজুর তালা থাকে তা কেটে দেন পীরতালা মেজি তালা থাকে তা মিসমার করে দেন মেয়েদের বড় পীর তার স্বামী আর আপনাদের আমাদের পীর যে যার কাছে বায়েত হবেন জেকেট নেবেন তসবি নেবেন তেলাওত নেবেন নামাজ পড়বেন রোজা রাখবেন কোনোদিন পীরকে নিয়ে যায় যেন বইয়ের কোলে বস করিয়ে দিবেন না পীর শালাও জাহান নামে যাবে আর ওর বউ যাবে ও যাবে আমাদের তরিকা হচ্ছে পীররা মেয়েরা ওই ধারে থাকবে পাগড়ি বিছিয়ে দেবো পাগড়িতে হাত দিয়ে বায়াত হবে আর পর্দাতে নসিহত করে দেবো ব্যাস নামাজ পড়বে রোজা রাখবে স্বামী ভক্তি করবে ইত্যাদি ইত্যাদি কাছে এসো কাছে বসো যেমন আপনার বাউল বৈষ্ণবদের আজকে না চিনলে কাল চিনতে পারবো না বলে চলো শালা কবরকে ফেরেস তারা চিনিয়ে দেবে এমন মার মারবে বুঝতে পারবে সেদিনে পরের মেয়ে দেখার কি মশলা মেয়েদিকে দেখা কাদান জায়েজ নাই বলা তাকরা বুঝছে না ইন্নাহু কানা সাবিলা তোমরা ব্যবিচারের নিকটে যেও না মানে যে কাজ করলে যে কথা বললে যেখানে দাঁড়ালে ব্যবিচার হবে সেখানে যেও না আমাদের মেয়েরা ঘাটে পোকা থাকে মুরগির লেগে হাঁসের লেগে আর খেজুর পাতা নিয়ে তালাই বুনতে বসে আর মাদুরওয়ালা চাটাইওয়ালা আইসক্রিমওয়ালাকে বলে আমাদের ঘর দিয়ে এসো মনে হচ্ছে যেন ওর দুলা ভাই আমাদের ঘর দিয়ে এসো আমরা মৌলবীরা গা দিয়ে গেলে পারা একটু পর্দা করে পেরিয়ে যায় একটু নাড় করে কোনো মেয়ে যেন দেখতে না পায় মেয়েরা যেন আমাকে না দেখে আমার দিকে দেখলে মেয়েরা দেখে না এরম করে বললো মৌলবি যাচ্ছিল আমরা দেখবো না আর তারা খেঁচাখেঁচি আর কাপড়ওয়ালা মাদুরওয়ালা আইসক্রিমওয়ালা চলে চলে ঘর কে মনে হচ্ছে যেন দুলা ভাই যা ঘরকে ডেকে নিয়ে যায় তারপর দেখবি কিরম আর কিছু কিছু নেমো খারাম লোক আছে তারা আবার চুরি ব্যবসা করে সে মরদগুলো হিজড়ে মরদ না কি কি জানি মানে তারা বলছে চুরি কিনুক না কিনুক যদি দুটো পরিয়ে দেখাতে পারি তাও আর পয়সা নেবো না খালা শোধ হয়ে গেছে নরম হাত সেসলা হিজড়ে গো না হলে চুরি ব্যবসা করে মরদ মানুষে ছি ছি ছি তো বাস্তাক ফেরুল্লাহ চুরি স্বামী কিনে এনে দেবে নাহলে মেয়েদের হাতে মেয়েরা পড়তে পারে নাহলে এমনি মশলা যেটা হচ্ছে মাঝি সাঁওতাল অমুসলিম ইহুদি খ্রিস্টানের মেয়েদিকে পর্যন্ত মেয়েদের দেখা দেওয়া যায় নাই আপনাদের মনে হবে মেয়েকে দেখা দেবে কি হবে ওবে অন্য লোকের কাছে যে তোর বইয়ের নাক নকশা বলে দেবে দারুণ লাগ দারুণ চোখ দারুণ ফর্সা তখন খালি কুলতালার মতন ডেলা পড়বে সেই কারণে বিজাতির মেয়েকে পর্যন্ত দেখা দিয়া শরীয়তে নিষিদ্ধ করে দিয়েছে সে যে গা মায়ে চাঁড় করে দিবে রূপ রং কেমন বলে দেবে সেখানে ইসলামকে একটু বোঝা জানা তারপরে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসান বে দেই হামালাতু উম্মুহু আহনান আলা ওয়াহনিন ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আহা হা আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিবে সবাই বলুন আজ থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবো বাপের সঙ্গে ভালো ব্যবহার করব এটা আগে নামাজ দুরাকাত গোলমাল হলে মাফ করে দেবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে জাহান নামে যেতে হবে লেখেলেন কলম থাকে তা কাবা ঘরে যদি নামাজ পড়েন আর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার রিহাই নাই খুব ভালো করে শুনুন বুঝুন আর বোঝার চেষ্টা করেন তা না হলে পস্তাতে হবে বাপজিরা সোনার লাল আমার গুণীজনেরা আল্লাহ বলছেন দশ মাস দশ দিন পেটে ধারণ করে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে ওয়াহান আল্লাহ ওয়াহনিন অফিসালুহু ফি আমাইন দু বৎসরে ছাতির দুগ্ধ ছাড়ে তাই তোমরা তোমাদের মাকে কোনোদিন ভুলো না বাপের সঙ্গে সৎ সদ্ব্যবহার করিবে আবার এখানে যত মা বাপ আছে এরা মনে মনে করবে আমরা লাট সাহেব আজ থেকে যেমন তাই তাই করবো আমাদের কিছু বলতে আমরা তখন আল্লাহ তালা বললেন ওয়াইন জাহাদা গালান তুশরিকা মা লাইসালাকা বিহি ইলম হুমা ও সাহিবু হুমা ফিদ দুনিয়া মারুফা তোমার মা বাপ যদি অন্যায় আদেশ করে কোনো দিন মেনো না তোমার মা বাপ যদি সেরেক করতে বলে চুরি করতে বলে ফালা তুতি হুমা তাদের অনুসরণ করো না খবরদার না আল্লাহ তালার বিজ্ঞান তো করান আবার আল্লাহ বলছেন অনেক লোক মনে মনে করিবে বাপ নামাজ পড়ে না তাই ভাত দেবো না মা রোজা রাখে না তাই চাদর দেবো না খোঁজ লব না আল্লাহ বলছেন ফির দুনিয়া মারুফা অমুসলিম হোক মুসলিম হোক ভালো হোক ও মন্দ হোক মা বাপের সঙ্গে দুনিয়াতে ব্যবহারটা ভালো করতে হবে মা বাপের সঙ্গে দুনিয়ায় খারাপ ব্যবহার করা চলবে না বাবজিরা সোনার লাল না আমার গুণীজনেরা সবাই বলুন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবো বলুন ইনশাল্লাহ আজিজ মা বাপ যদি বাড়তি মুচি হয় আর আপনি মুসলমান হন আপনার সচ্ছলতা থাকে তাদের খোঁজ খবর নিতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে দেখবেন আজকেও লাভ হবে কালকেও লাভ হবে আল্লাহ মেহেরবান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পাক তার দয়ার অন্ত নাই প্রশংসা করার মতো ভাষা নাই তারপরে আল্লাহ বলছেন ইয়া বনে ইয়া ইনতাকো মিসকালা হাব্বাতে মিন খারদাল হে আমার প্রিয়তম পুত্র তুমি যদি সর্ষে পরিমাণ পাপ করো সর্ষে পরিমাণ অপরাধ করো ইয়াতে বেহাল্লাহ আল্লাহ সেটা কেয়ামতের দিনে হাজির করবে হাত দুটো কথা বলবে পা দুটো সাক্ষী দেবে সেদিনে কি হবে তারপরে আল্লাহ বলছেন ইয়া বোনাইয়া কি মিসলা হে আমার প্রিয়তম পুত্র নামাজ কায়েম করো এই উঠছিস কেন পেশাব লেগেছে নাকি চুপ করে বস এখনকার ছোট ছেলেদিকে পেশাব লাগছে কেন জানো চার হাজার আর পাঁচ হাজার ফাটাম ফাটাম ফাটাম ফাটাম গুড় খাগা রসগোল্লা খাগা গায়ে বল হবে মরদ হবি খালি চার হাজার আর পাঁচ হাজার গুড়াকুপ আর গুল আর একটু বুদ্ধির কমজোর হলে বিড়ি ধরিয়া ফু পুরো শালা বুদ্ধি বেরুচ্ছে ওইদিকে কাজ নাই তা বিড়ি ধরা আর আমাদের মুচমানরা তো দান মানে না এই কুলকুল নিয়ে ভাত নিয়ে কুল্লি করে গেলে মেরেল তিরিশ বছর বয়স যখন হয়ে গেল তখন হাফ ফু হাফ ফু লোকরা বললে লোকটা হাফ ফু করছে কেন বলছে তিরিশ বছর বিনা দাঁত মেঝে ভাত মেরেছে আর গুল গুড়াকুপ খৈনি মেরেছে আর কেউ কেউ দেখবে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে চোখের নামই দাগ আর চোখে দেখতে পাচ্ছে না আর খুব ফু খুব ফু লোকরা বলছে আহা আল্লাহ বলছে আহা করো না বহু তেঁতুল মেরেছে তবে ওই রকম পাপ ঘটেছে বেবিচার অন্যায় তালা খেজুরতলা তালা নানা রকম অন্যায় ঘরে কমলা লেবুর মতন বউ রেখে দিয়ে আই লাভ ইউ কাম ইয়ার হামিদার মা বা কুলির মা সে একজন হাজি সাহেব হজ করতে গেলে বুঝলেন দিয়ে রুমাল কিনছে বিটির একটা বেটার একটা আর একটা রুমাল কিনেছে তো হাজিবি বলছে হ্যাঁ তো ইটা কার গো বলছে তো ইটা গো আমাদের গায়ে সেই অমুকের ছেলেটা এটিম বললো গায়ে আর এটিম নাই খালি তার ছেলেটা তার মানে তার মায়ের সঙ্গে হাজি সাহেবের একটু চোখ মারামারি ছিল হাজি বিবি সেটা জানতো তো বলছে হ্যাঁ গো তুমি মক্কায় হজ করতে এসে তার লেগে রুমাল কিনছো তার মাকে এখনো বলো বলছে মেয়েরে পাঠিয়ে দেবো চুপ কর তার মানে ও নিশা যে খুব খারাপ নিশা সে মজনুর বাপ মজনুকে হজ করতে নিয়ে গেলো যে বলছে কাবা ঘরের গিলাপ ধরে বল আল্লাহ আইলিকে কোনোদিন মহব্বত করব না তো সে কাবা ঘরের গিলাপ ধরে বলছে আল্লাহ তুমি শোনো বাপ যা বলছে বলুক যে আমি লাইলিকে কোনোদিন বলবো না তার বাপ বলছে কাবা ঘরের তো ছেড়ে দেবে না পাক হয়ে যাবে ছেড়ে দেবে যা করছি করছিস তো মানুষে যখন পাপ করে বুঝলেন ও কাবা ঘরে যেও সেই লক্ষ্য সেই দিকে সে প্যাকালের মায়ের লেগে চাদর কিনছে আর মানুষের বিবি ভালো পাড়া হলেও একজনে হাজি সাহেব একটা হাজি সাহেব বলছে হ্যাঁ বে তোর ভেব যে পূর্ণিমার চাঁদের মতো তেমনি রং তেমনি চোখ তেমনি দাগ আর তুই যাদের ঘরে যে বিকেলে চা খাস বসন্ত খালি দাগ কালো পাড়া তারপরে বলছে ওবে যখন আমার সামনে চলে না মুখের মা তখন মনে হয় ছানা আর বিবি লেগে বলছে গদ গদে মুটা পাড়া দেওয়া ভালো লাগে না ওটাকে মনে হয় হরিণ ঘুরে বেড়াচ্ছে এটা হলো চোখের রোগ চোখকে ঠিক করো আল্লাহ নবী বলেছে এই চোখের এমন রোগ পরের বউকে সুন্দরী করে ধরবে শয়তান আর নিজের বউটাকে খারাপ ই এক মহারোগ সেই কারণে আলে মোলামার কাছে বসার জেকের ফিকিরের মজলিসে আসা ইয়া বোনাইয়া আকিমিসলা হে আমার প্রিয়তম পুত্র তুমি নামাজ কায়েম করো অনেক বাউল বৈষ্ণব বলছে জীবনে একবার নামাজ পড়লে হবে আর আল্লাহ বলছেন বালে ঘর পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়তে হবে আল্লাহর নবী দুনিয়া থেকে যাবার আগে আবু বকরের পাশে বসে নামাজ পড়িয়েছেন ওমর ভুজালি খেয়েছে আব্দুর রহমান এমনে আউবকে দাঁড় করিয়েছেন আব্দুর রহমান ইবনে আউব নামাজটা পুরু করেছে বাউল বস্তুম বলুক কেউ বলুক নামাজ জিন্দেগি ভর পড়বো সবাই বলুন ইনশাল্লাহুল আজিজ ঘরে বাইরে কাজা হলে সফরে হজরে সব সময় নামাজ পড়ুন আর নফল নামাজ ঘরে স্বামী স্ত্রী এক কাছে পড়ুন পড়ে তারপরে দোয়া করুন স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য বিরাট কাজে লাগবে নফল নামাজ পাশাপাশি বললে দোষের হবে না নিয়ে যেন একটা না হয় বলে সোনাই আমার কাজ আয় আমার মুখটা দিয়ে আমি তোর ইমাম দুজনারই নামাজ হবে না আলাদা আলাদা পড়বে কাছেই পড়বে কিন্তু কথা হচ্ছে আলাদা আলাদা তারপরে দোয়া করবে কোলে বস করিয়ে নিয়ে দোয়া করো যে আল্লাহ বিবিকে ভালো রেখো নে কাউলা দিও রুজিতে বরকত দাও আমিন সুম্মা আমিন বিবি বলবে খুব ভালো দোয়া আজকাল তো দোয়া করবে কি মহব্বত নাই প্রেম নাই বলছে দুটো ছেলে হয়েছে নাহলে তোর ঘর করতাম না বলছে দুটো ছেলে হয়েছে নাহলে তোকে লেতন না এই করে করে চলছে যতদিন চলে মহব্বত নাই তো একবারই মহব্বত শেষ হয়ে গিয়েছে সবাই বলুন বিবিদের সঙ্গে মহব্বত করবো ইনশাল্লাহ দেখবেন কাজে লাগবে বাবা নেক আওলাদ হবে ভালোবাসা বাড়বে বিবিদের সঙ্গে মহব্বত নাই বলেই তো দুনিয়াতে এত আপনার যে খারাপই বাজে আওলাদ হচ্ছে আলে মনে আমার কদর করছে না বিবিদের সঙ্গে মহব্বত হলে নেক আউলাদ জন্মাবে আর ভালো জিনিস পাবেন আর ভালো খানদানে বিয়ে করুন যাদের খানদানের বাচ্চা বেশি হবে আল্লাহ নই বলছে করে সেই মেয়েকে বিয়ে করো যার বাচ্চা বেশি হবে ভালো করে লালন পালন করবে দেখবেন মেয়ে মানুষ দু রকমের মুরগি দু রকমের দেখবেন একটা মুরগি ছানা চড়াচ্ছে বারোটা ছানা দুটো চিলে নিয়ে চলে গেল কিছুই জানে না আলবেলা মুরগি আর একটা মুরগি কুড়িটা ছানা চড়াচ্ছে চিলে বলছে ছানা নিতে পারবে না তো দেখবেন অনেক মেয়ে মানুষ নিজের ছেলে লেপ চাপা দিয়ে মরে গিয়েছিল লেপ চাপা দেখলেন ছেলেটা মরে গিয়েছে আর অনেক মেয়ে চকল কাজল করা দাঁত মাজা জামা পরানো সুন্দরী দু রকমের মেয়ে তো সব্বাই এমন মেয়ে করবে ছেলে বেশি হবে আর খুব আদর করে লালন পালন করবে এখন করবে কি ছাগলের চারটা ছানা হলে বলছে কুতা পেলিবে বলে পাটনা থেকে এনেছি বলে আমাকে একটু দিবি তো দারুণ যাবে গোয়াল ভরে যাবে আর চার পাঁচ বছর বিয়ে করেছে দুটো ছেলে হয়েছে বলছে কোথা বিয়ে করেছে বে তোর যে রোজ ছেলে হচ্ছে এই যে গা ভরে যাবে বে সেখানে লোকে ভয়ে তার ছেলে নিতে পারছে না গাঁয়ের লোক বলবে তাহলে কি বে রোজ ছেলে ছিল ওদের পাঁচ বছর পরে দুটো ছেলে বুঝলি রোজ ছেলে হচ্ছে ছেলে ই কেলেঙ্কারি কোথা রাখবে ছেলে আলেম হবে হাফেজ হবে মুক্তি হবে জজ হবে ব্যারিস্ট হবে ছাগলের ছানা জজ হবে বলছে ছাগলের ছানা চারটা করে হয়েছে না দারুণ যাতে ভাই ছাগলের ছানাকে খাওয়াতে হবে ঘাস খাওয়াতে হবে আর এই ছেলেটা যদি বড় হয়ে যায় তা দেখবি জজ ব্যারিস্টার উকিল হাকিম মুক্তার ডক্টর বৈজ্ঞানিক হবে খুব ভালো করে সেই কারণে ছেলে পেলে সবাই বেশি করে নিবে বাবা খুব ছেলে নিবে আর বিবির খুব খাতির করবে আর বিটি ছেলে হলে আমানি খাওয়াবে তাহলে কিছু কিছু রোগ আছে না বেটা ছেলে হয়েছে হাসপাতালে বুঝলে কাটোয়ায় তো শাশুড়ির লেগে শ্বশুর লেগে সালার লেগে অনেক কিছু জামা পাজামা মিষ্টি আর খুশিতে আর জ্ঞান নাই শাশুড়ি লেগে আন্ডার প্যান্ট শুধু কিনে নিয়ে চলে এসে শাশুড়ি বলছে হ্যাঁ বাপ এটা কি বললো গো আমার আজকে ব্যাটা হয়েছে যদি খুশি আর খেয়াল ছিল না তোমার নাকি শুধু আন্ডার নিয়ে চলেছি ওটা প্রথম ওটা শ্বশুরকেই দিয়ে দেবে আর বিটি হয়েছে তখন পুঁই শাক খাগা আমানি খাগা ভাত খাগা আর কিছু কিছু শাশুড়ি বললেন এত খারাপ বউ মায়ের বিটি ছেলে হয়েছে তা হাসপাতালে যেয়ে বলছে তোর খুব খারাপ তোর কুল খারাপ তোর পেট খারাপ হ্যাঁ বিটি ছেলে হয়েছে তোর লজ্জা নাই তখন বউটা মাধ্যমিক পাস ছিল তো বুদ্ধি আছে সে বলে হ্যাঁ গো মা আমার একটা বিটি হয়েছে তা খুব খারাপ কোল খারাপ জাত খারাপ তা তুমি বিটি ছেলে তোমার মা বিটি ছেলে তোমার নানি বিটি ছেলে তোমার যে এক লাইন অনেকগুলো গো তো বললো তাও তো বটে লো আমার বলাটাই ভুল হলো তো বুঝতে পারলে পাইলে না শাশুড়ির দিকে যে বলবে যে গুকের বিটি বলছি যে তোর কুক খারাপ তা তুই কি খারাপ তোর মায়ের কুক আগে খারাপ তোর নানির কুক আগে খারাপ তোর নানির কুক খারাপ এক লাইন দিয়ে খারাপ যেন তুই বউকে বলছিস তাহলে আর কোনোদিন বলবে না মেয়েদের যদি বুদ্ধি থাকতো মেয়ে হলে খুশি হতো তার গায়ে তেল দিবে তার পিঠে তেল দিবে তার খেদমত করবে আচ্ছা হয়েছে আমার নাতনি হয়েছে আর নাতি হলে তো আমাদের লাভ বদনা এনে দেবে লোটা এনে দেবে উজুর পানি এনে দেবে লাঠি ধরে ধরে সাথে করে নিয়ে যাবে আর নাতনি হলে নানির লাভ মেয়েদের খুশি হওয়া দরকার আর সব সময় মনে রাখবেন যতগুলো লোক আজকে আছেন বিটি ছেলে হলে জানবেন বীজতলাটা রয়েছে চাষটা চলবে আর বীজতলা না থাকলে আমরা নাটি চাষ করবে বিটি ছেলে না হলে বেটার বাপ করতে হবে সে বেটা যখন দেড় বছরে দু বছরে তখন কোলে করে নিয়ে আমার বেটা আমার বেটা করে কি লাভে লাইব্রেরিতে বুঝিতে কেবে আমার বেটা তো জানি না নাকি বলে কই আগে কোলে নিয়ে বলে তখন পেশাব পায়খানা করতে হবে মায়ের কাছে থাকতো এখন আমার বেটা বড় হলে বাপের ফুটানি চলবেন না পেশাব করলে মায়ের কোলে পায়খানা করলে মায়ের কোলে শুকনো বিছানাটা বেটাকে দিয়ে মা ভিচা নাই মা বলছে বুকে ক্যান্সার হয়েছে তবুই আমার বাচ্চা যেন না মরে তো আল্লাহ বলছে না কি মিসলা তোমরা নামাজ কায়েম করিবে সবাই বলো নামাজ কায়েম করবো ইনশাল্লাহ বালেক হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়িব তারপরে আল্লাহ বলছেন ও আমর বিল মারুফ অনহানিল মুনকার যাদের তবলিক বুঝে আসছে না তারা শুনে নাও ন্যায়ের আদেশ করবে অন্যায়ের নিষেধ করবে ওয়াসবির আলামা আর এ কাজ করতে গেলে যা বিপদ আসবে তাতে ধৈর্য ধরবে ইন্না দালিকা আজমিল এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মন সাহেব এসে গেছে ভাই ফের মনে হ্যাঁ টাইম থাকবে যে টাইম দেশি মুরগি না আর সুসা হুনার পোস্ট হুনার ফুলনে সরু চালের ভাত এই টাইম কি কোনোদিন শেষ হয় গো যেমনি বলছে আর পারবো না বলছে মুরগি খেয়েছেন বলে নাই এটা মলানা বলে নাই কিন্তু সে বলার লোক আছে তারপরেই আল্লাহ বলছেন ওলা তুসাইন খদ্দাকালিনাস লোকের সঙ্গে তোমরা গাল ফুলিয়ে কথা বলো না নম্র হবে মিষ্ট ভাষী হবে মিষ্টি ভাষাতে কথা বলবে ওলা তামসি ফিলার দে মারাহা আর তোমরা পৃথিবীতে অহংকার করে চলো না পোশাকের অহংকার চাল চলনের অহংকার খাওয়া পড়ার অহংকার এলেম কালামের অহংকার করো না আল্লাহ তালা প্রত্যেকটি আত্মভিমানী অহংকারীকে ভালোবাসেন না সবাই বলুন আত্মভিমানী অহংকারী হব না নরম হব সহজ হব সরল হব আমার নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম সহজ ছিলেন সরল ছিলেন নরম ছিলেন সাদা সিদে ছিলেন আবু হরায়রা বলছেন একটা পোশাক পরতেন একটা লুঙ্গি গায়ে দিতেন একটা লুঙ্গি পরতেন আমার নবীকে এত মানাতো কোনো বাদশাকে তার সিংহাসনে মানাতো না বাবজিরা সোনার লালরা আমার গুণীজনেরা এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ছি ছি ছি ছি ছি বলছেন নবুয়ত পেয়েছে মারো ঝাঁটা বদমাইশকে তার মুরিদরা বলছে নবীজির মতন আমাদের মির্জা গোলামদ কাদিয়ানি খুব সাদা সিদে ছিল বলে কিরকম বলে ডান পায়ের জুতো বাঁ পায়ে পরে নিত বলে সারা পাগল ছিল না সাদা সিদে ছিল ভাই ডান পায়ের জুতো বাঁ পায়ে পড়তো বলছে একদিন মাথায় পাগড়ি বেঁধে চলে আসছে আর মুড়ি ডান্ডার সাথে আছে বলছে হুজুর এটা কি ঝুলছে বলছে ভ্যারি সরি মাই ডিয়ার তোমার মায়ের সায়াটা পাগড়ি মনে করে বেঁধে লিয়েছি সর কি ঝুলছে সালা পাগল বলছে সাদা সিদে আহা হা আমার নবী রাস্তা দিয়ে চলে গেলে মুশকে আম্বরের মতো রাস্তাটা খুশবুদার হয়ে যেত বলুন সুভান আল্লাহ কি পয়গম্বর কি পয়গম্বরের আদর্শ কি পয়গম্বরের ভালোবাসা কি পয়গম্বরের বিবিদের সঙ্গে নেক ব্যবহার হয়তো আয়েশা বলেছেন আমি নবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে যেন দেখেছি যতক্ষণ আমি ছাড়ি নাই ততক্ষণ নবী সেখান থেকে নড়েন নাই আমি আর নবী ছুটাছুটি করেছি কখনোই আমি আগে গেছি কখনো নবী আগে গেছেন শরীর পাতলার উপরে নির্ভর করছে আমার শরীর যখন ভারী হয়ে গেল তখন আমি পিছিয়ে যেতাম আর যখন আমি ছোট্ট ন বছরে ছিলাম তখন আমি এগিয়ে যেতাম কখনো নবী আগাতেন কখনো আমি আগাতাম এইভাবে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নবীজির আখলাখ চরিত্র লেনদেন আমার আপনার পর্যন্ত রেখে গেছেন মাদ্রাসা সেটার প্রচার প্রসার করছে কেতাবের মাধ্যমে এলমিয়াত কাবেরিয়াত লিয়াকাত প্রচার করছে গ্রামে গঞ্জে যাচ্ছে মাসলা মাসাইল ফেকা উসুল দিচ্ছেন বেদাতি আপনার অন্যায়কারীদের সঙ্গে তর্ক বিতর্ক তাদের সঙ্গে কোরআন হাদিসের বাহাস ও জাদেল হম্বিল্লতি অসান খুব সুন্দর জিনিস দিয়ে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে সেটাও দোষের নয় মহানা আব্দুল কাদের সাহেবকে অনুরোধ করছি হাজার মহানা আবুল কাসিম রাসুলি সাহেবকে স্টেজে নিয়ে আসুন তেনার টাইম হয়ে যাচ্ছে আনেন না দেরি করে আনবেন তাহলে আমাকে বলতে হবে অনেকক্ষণ ওটাও কায়দা একটা বলছি বলছি বলছি বাবা চুপ করে তোরা জড়ায় না যা মাল সালোয়ার করছে করুক যে বলতে হবে বই কি বসে আছি যখন বলবো বই কি বলবো কি বলবো ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি নামন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণের যত যশ তোমার রূপের আবির মেকে রূপের অভিমান নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাসি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই ফুলো রাজে তোমার মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ তোমার প্রেমের করব পূজা শক্তি সে তো নাই তবুও দাসের নাক কদম তলায় দিতেই হবে ঠাঁই একটা নাতের রসুল পড়ছি বাবা আজকাল নাতের রসুল গানের সুরে নানা রকম গজল ফজল পড়ে দিচ্ছে নাতের রসুল মানে হচ্ছে হুজুরের প্রশংসা গীতি মরুর বুকে বহে কার এ প্রেমের পিজুষ ধারা এ কার অনুরাগে সকল বাঁধন হলো সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি শোনা হলো তোমার পরশ গুণে তুমি এলে উজ্জ্বল হলো আন্ধার ঘন ধরা তোমার চরণ ধোলাই ধন্য হলো এ বসুন্ধরা ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিম দাউদ নু সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী জোড়হাত করে অনুরোধ করছি মেহমানের ইজ্জত রক্ষা করুন আপনার আল্লাহর আস্তে বসে যান আবুল কাসেম রসুলি ভাই হচ্ছে চব্বিশ পরগনার মানুষ আপনারা উটাউটি করলে পেশাব করতে যারা যাচ্ছেন এসে বসুন কিন্তু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 পাঠ করবে আল্লাহ তার উপরে দশ বার রহমত নাজিল করবে মান সাল্লাহ আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা ও মান সাল্লাহ আলাইয়া আশারা সাল্লাল্লাহু আলাইহি মিয়াত যে আমার উপরে দশ বার দরুদ পড়বে আল্লাহ তার উপরে একশো বার রহমত নাজিল করবেন বাবজিরা সোনারা আবুল কাসেম রসুলি ভাই এসে গেছে এই ফিঙ্গে পাড়া পনেরো কেজি ওজন কিন্তু বক্তব্য খুব সুন্দর শুনুন আমরা চিনি আমাদের জানাশোনা এ ভাই এখানে আসুন বসুন এই আমি এলেন বলে আমি বাঁচলাম আমরা দোয়া শেষ করে যাব শেষ দোয়াতে আমরা অবশ্যই শরিক হব হাজরত মাওনা আবুল কাসিম রাসুলি সাহেবের শেষ বক্তব্য তিনার বক্তব্যের পরে সভা শেষ হয়ে যাবে আমরা শেষ রাত্রে শেষ দোয়া করে